সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় যারা হাসির মঞ্চে জীবনের জয় গান গেছে বুকের তাজা খুন তপ্ত জমিনে ঢেলেছে যারা হাসির মঞ্চে জীবনের জয় গান গেছে বুকের তাজা খুন তপ্ত জমিনে ঢেলেছে জীবনের বদলে তাদেরকে সকলে জীবনের বদলে তাদেরকে সকলে জীবনের বদলে তাদেরকে সকলে জান্নাতের নূর সালাম জানা সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় রক্ত নদী পেরিয়ে বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে বাধা মারিয়ে আসবে বিজয় যারা হকের ঝান্ডা জমিনে উঁচু রেখেছে শহীদি মিছিলে নিজেকে সামিল করেছে যারা হকের ঝান্ডা জমিনে উঁচু রেখেছে শহীদি মিছিলে নিজেকে সামিল করেছে হাসুরের মাঠে রক্ত মাখা দেহে হাসুরের মাঠে রক্ত মাখা দেহে হাসুরের মাঠে রক্ত মাখা দেহে আল্লাহকে বলবে বন্দা হাজির হ্যাঁ সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় যারা বাতিলের সঙ্গে আমরণ সংগ্রাম করেছে নির্ঘুম রজনী দু চোখের শ্রু ফেলেছে যারা বাতিলের সঙ্গে আমরণ সংগ্রাম করেছে নির্ঘুম রজনী দু চোখের শ্রু ফেলেছে তারাই তো ধন্য জীবনে অনন্য তারাই তো ধন্য জীবনে অনন্য তারাই তো ধন্য জীবনে অনন্য তাদের সাথে অন্য কারো তুলনা সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয় সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয় রক্ত নদী পেরিয়ে সব বাধা মারিয়ে আসবে বিজয়